প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের সহকারী পরিচালক আরিফ রব্বানির কথা সুর ও কণ্ঠে হৃদয় ছোঁয়া অ্যালবাম বিদায়ের বাণী অ্যালবামটির ধারা বর্ণরায় ছিলাম আমি মিম সুফিয়ান আল্লাহ হাফিজ